গুরুস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কাঁদ বেড়ে কাঁদি বেড়ে মন পাপি হোক না যতই কারো অন্তর দিবানি শিভাসবে নয়ন পাপি হোক না যতই তোমার অন্তর শুয়ে আছে কত ধনী কত জ্ঞানী গুণী ঝড় বাদল বৃষ্টি এসে কবর সম পানি শুয়ে আছে কত ধনী কত জ্ঞানী গুণী ঝড় বাদল বৃষ্টি এসে কবর সম পানি কোথায় তোমার খাট পালঙ্ক কোথায় সাধের ঘর গুরুস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কদ বেড়ে কাঁদি বেড়ে মন অপি হোক না যতই কারো অন্তর দিবানি বেহ নয়ন পাপি হোক না যতই তোমার অন্ত সাড়ে তিন হাত মাটির তলে একলা চলে যাবে এ প্রান্তের প্রান্তের মাটি কবরে যে চিবাবে সাড়ে তিন হাত মাটির তলে একলা চলে যাবে এ প্রান্তের প্রান্তে মাটি কবরে যে চিবাবে বিষাক্ত সেই সাপে যখন খাবে যে তোমার ধর গুরুস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কদ বেড়ে কদি বেড়ে মন পাপি হোক না যতই কারো অন্তর দিবানিশি ভাসবে নয়ন পাপি হোক না যতই তোমার অন্ত কে আমাদের কঠিন দিনে সূর্য মাথার পরে সেদিন তোমার মস্তক গুলি পড়বে ঝরে ঝরে কেয়ামতের কঠিন দিনে সূর্য মাথার পরে সেদিন তোমার মস্ত গুলি ওরবে ঝরে ঝরে কঠিন দিনে মুক্তির লাগি কান্দ জনম ভর গোরস্থানের পাশে গিয়ে সালাম দিও কবরে তুমি একবার কাঁদ বেড়ে কাঁদি বেড়ে মন পাপি হোক না যতই কারো অন্তর দিবানিশি ভাসবে নয়ন পাপি হোক না যতই কারো অন্তর কাঁদ বেড়ে কাঁদি বেড়ে মন পাপি হোক না যতই কারো অন্তর দিবানিশি ভাসবে নয়ন পাপি হোক না যতই তোমার অন্তর